Washington Bangla radio dot com আজকের নাটক অঙ্কাল কাহিনী কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বেতার নাট্যরূপ ও নির্দেশনা শ্রী দেবাশিস রায়চৌধুরী পরিবেশনায় শক্তি আন্তর্জাতিক শিল্পী গোষ্ঠী প্রযোজনা ওয়াশিংটন বাংলা রেডিওর নাট্য বিভাগ নাটক on ঘরে আছে সেই কবেকার কথা তখন বোধ হয় এইটে না নাইনে পড়ি হঠাৎ বাবা ক্যাম্বল স্কুলের এক ছাত্রকে নিয়ে এলেন সঙ্গেই কঙ্কাল আমাদের নাকি অস্থিবিদ্যা শেখানো হবে হ্যাঁ, সে যা শেখা হয়েছিল ভুলে গিয়েছিলাম এটার কথা ভারী তো কয়েকটা মরা হাড়ের তৈরি খাঁচা অথচ যা ভয় পাইয়ে দিয়েছিল স্যার ছড়ি দিয়ে পয়েন্ট করে বলতেন স্কাল তারপরে ওই যে দুটো গর্ত যেখানে চোখ ছিল ওটা অরবিট দাঁত আর নাকের মাঝখানটাকে বলে ম্যাক্সেলা এটা ফ্রন্টাল বোন এটা পেরিয়াটাল বোন আর এটা টেম্পোরাল বোন এটা যে আবার কখনো কোনো জীবন্ত মানুষের শরীর ছিল তা তখন মনেই হতো না ধুর নিজের ঘর ছাড়া কি ঘুম হয় অথচ আজ বাড়িতে এত অতিথি যে এই ঘরেই যা একটু নিরিবিলি যাকে যাকে একটু ঘুমানোর চেষ্টা করা যাক কে ওখানে কে কে তুমি কে তুমি আমি আমি গো আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে খুঁজতে এসেছি তোমার কঙ্কাল রাত দুপুরে বেশ কাজটি খুঁজে বের করেছো তো তা সেই কঙ্কালে এখন তোমার কিসের দরকার বলো কি আমার বুকের হার যে তারই মধ্যে ছিল ছাব্বিশ বছরের যৌবন যে তারই চারিদিকে বিকশিত হয়েছিল একবার দেখতে ইচ্ছে করে না বলো তা ঠিক তা ঠিক ঠিক আছে ঠিক আছে তুমি তুমি তোমার কঙ্কালটা খোঁজো আমি একটু আমি একটু ঘুমোবার চেষ্টা করি একলা আছো বুঝি তবে একটু বসি জানো ওই ত্রিশ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে এই রকম করে গল্প করতাম এই এতগুলো বছর আমি কেবল শ্মশানের বাতাসে উহু শব্দ করে বেরিয়েছি আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো গল্প করি হ্যাঁ মানুষের মতো যা মনে হচ্ছে আজ আর বোধহয় ঘুমটুম হবে না তার চেয়ে গল্পই হোক বেশ একটা বেশ একটা মজার গল্প বলতো মজার গল্প মজার গল্প হ্যাঁ মানে এমন এমন একটা মজার গল্প হোক যাতে মনটা বেশ মানে মনটা বেশ প্রফুল্ল হয়ে ওঠে আর কি তাহলে তো আমার নিজের জীবনের কথাই বলতে হয় এর চেয়ে মজার গল্প তো আর হয় না ও তাই নাকি হ্যাঁ আমি যখন মানুষ ছিলাম আর ছোট ছিলাম তখন যাকে সবচেয়ে বেশি ভয় পেতাম তিনি হলেন আমার স্বামী তোমার তোমার স্বামী ও তার মানে তুমি বিবাহিতা কিন্তু অত ভয় পেতে কেন আসলে মাছকে বড়শি দিয়ে ধরলে মাছের যেমন মনে হয় আমারও ঠিক তাই মনে হতো মনে হতো যেন কেউ আমায় বড়শিতে গেথে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই তারপর পরিত্রাণ পেলুম দুমাস বাদেই আমার বিয়ের দুমাস পরেই আমার স্বামী মারা গেলেন আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন তার কিছুদিন পর আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন শাস্ত্রে যাকে বলে বিশ্বকন্যা এই মেয়েটি ঠিক তাই ব্যাস মনের আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম ব্যাস এই হলো গিয়ে তোমার মজার গল্প আরে না না গল্প তো এখনো শুরুই হয়নি সবে তো ভূমিকা ক্রমে আমার বয়স বাড়তে লাগল লোকে আমার কাছে লুকোবার চেষ্টা করত কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতন এমন রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুবই সম্ভব কিন্তু আমি তো তোমায় কখনো চোখেই দেখিনি দেখনি কেন কেন আমার সেই সেই কঙ্কাল তোমার কাছে তোমার কাছে কি করে প্রমাণ করব যে ওই দুটো শূন্য চক্ষু খোটরের মধ্যে বড় বড় টানা টানা দুটো কালো চোখ ছিল রাঙা ঠোঁটের ওপর যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার এই অনাবৃত দন্তসার বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন ডাক্তার বলতেন কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে কিন্তু কিন্তু আমার এই নির্লজ্জ নিরাবরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার মিথ্যে পরিচয় দিয়েছে ইচ্ছে করছে ইচ্ছে করছে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত রূপখানি একবার একবার তোমার চোখের সামনে দাঁড় করাই তোমার দু চোখের ঘুম ছুটে যাক বিশ্বাস করো বিশ্বাস করো তোমার সেই তোমার সেই পূর্ণ যৌবনের রূপ আজ এই অন্ধকার ঘরে একেবারে একেবারে জীবন্ত হয়ে ফুটে উঠেছে সত্যি বলছি সত্যি বলছি তুমি তোমার গল্পটা বলো আমি যখন চলতাম তখন নিজেই বুঝতাম যে একখণ্ড হিরে নাড়ালে তার চারদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ছটা চারদিকে ছড়িয়ে পড়ত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানা নিজেই দেখতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে লাগাম লাগিয়ে মধুরভাবে বাগে আনতে পারে এমন দুটি হাত দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না আমার তাই কোনো সঙ্গিনীও ছিল না বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী আমায় ভালোবাসছে সব কটা তারা আমাকেই দেখছে আর যে ট্রেনের উপর পা রাখতাম তার চেতনা থাকলে সে আবার অচেতন হয়ে পড়ত পৃথিবীর সমস্ত যুবকেরা তৃণপুঞ্জের মতো দল বেঁধে আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে হ্যাঁ, এমনটাই কল্পনা করতাম মোর বিরহ বেদনা রাঙালো কিং শুকুরোক্তিম রাগে রোদন ভরা এ বসন্ত সখী কখনো বুঝিনি Mm-hmm. শশী শশী শশী শশী শেখর শশী শেখর ডাক্তার শশী শেখর দাদার বন্ধু doctor Shashi Shekhar medical college থেকে পাশ করে এসে আমাদের বাড়ি এলেন <laughs> আরে শশী যে এসো এসো এসো কংগ্রাচুলেশন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে আজ থেকেই তুমি ফুল ফ্লেজের ডক্টর তোমার ফিউচার প্ল্যানস কি তুমি কি এখানেই থাকবে না এফআরসিএস পড়তে বিলেতে যাবে না ভাবছি আপাতত এখানেই প্র্যাকটিস শুরু করব তা বেশ তো দেখো আমাদের বাড়ির একতলায় পূব দিকের ঘরটা তো ব্যবহারই হয় না তো তুমি ওখানেই তোমার চেম্বার করো না তা মন্দ হয় না একটু বাবাকে চিঠি লিখে জানাই ওনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বাবা there's no rush my friend take your own time এই কনককে কে ইয়ে মানে তোমার বোনকে দেখছি না হো আর বলো না ওর আবার আজ সকাল থেকে গাটা গরম বোধ হয় ঠান্ডা লেগে গেছে এভরি ইভিনিং বাগানে একা একা ঠান্ডার মধ্যে কি যে করে না ও তা কোথায় সে জ্বর কি খুব বেশি চলো না নিজেই দেখে আসবে হ্যাঁ রে এখন কেমন বোধ করছিস রে এই দেখ তোর জন্য একেবারে ডাক্তার নিয়ে এসেছি ওই আমার বন্ধু শশী শেখর ডাক্তারি পাস করেই প্র্যাকটিস করবে ভাবছি আর দেখ প্রথম রুগী আমার বাড়িতে হ্যাঁ? <laughs> মানে সন্ধ্যাবেলা একা ঠান্ডার মধ্যে বাগানে বসেছিলেন এই সময় হিম পড়ে তো একবার একবার হাতটা দেখতে হয় যে খুশি কি বুঝছো বলো তো না না চিন্তার কোনো কারণ নেই কয়েকদিন মনে হয় একটু ভোগাবে এই ওষুধগুলো লিখে দিচ্ছি এই কাউকে দিয়ে আনিয়ে নাও চলো চলো বাবা রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন অবস্থা কি কখনো হয়েছে তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন আর আমি তার নাড়ি কেমনভাবে চলছে তার খানিকটা আভাস পেলাম সেদিনই শেখরের সঙ্গে আমার প্রথম আলাপ এর আগে আমি শেখরকে আড়াল থেকে অনেকবার দেখেছি দাদার একমাত্র বন্ধু বাইরের যুবক বলতে আমি একই শেখরকেই জানতাম ওর চিকিৎসায় আমি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলাম তারপর থেকে আমি যখন সন্ধেবেলা আমার বাগানে এসে সাম্রাজ্ঞীর মতো বসতাম তখন একমাত্র মুগ্ধ দর্শনার্থী ছিল হই শশী শেখর কি শুনছ কি মনে হচ্ছে হুম মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালে মন্দ হতো না তারপর থেকে প্রতি সন্ধেবেলা গোপনে আমি একটা বাসন্তী রঙের কাপড় পরতাম ভালো করে খোপা বেঁধে মাথায় একগাছি বেল ফুলের মালা জড়াতাম একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম আমি তখন একলা বসে দুজন হয়ে যেতাম আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম মুগ্ধ হতাম ভালোবাসতাম আদর করতাম রইল শুধু বেদন ভা রঙের ধাধুনি ফুল তুলিতে ভুল করেছি প্রাণের ভিতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করে উঠত বাড়ির একতলার চেম্বারে ডাক্তারের তখন ভালোই পশার হয়েছে আমি এটা ওটা পৌঁছে দেবার ছলে ডাক্তারের চেম্বারে চলে যেতাম মাঝে মাঝে হাসতে হাসতে নানান ওষুধের কথা কোন রোগের কি ওষুধ এসব জানতেও চাইতাম ডাক্তার এমনিতে লাজুক মানুষ হলেও ডাক্তারের কথায় কিন্তু তার মুখ খুলে যেত একদিন একদিন জিজ্ঞাসা করলাম কি খেলে বা কি করলে মানুষ সহজে মরে মানুষ সহজে মরে হ্যাঁ সহজে মরে তখন তিনি নানান রকম বিষের কথা বললেন যেন একজন যেন একজন ছাত্রী পেয়েছেন কি কি যেন সব বলেছিলেন ওই সব নাম বিষের পটাশিয়াম সায়ানাইড স্ট্রিকনিন পেথিডিন আরো কি কি সব নাম শুনতে শুনতে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে ডাক্তার যেন আমার সামনে ঠিক আগের মতো আর সহজ হতে পারছে না কেমন অন্য মনস্ক অপ্রতিভ একদিন বিকেলে একতলার চেম্বারে গিয়ে দেখি চেম্বার বন্ধ ডাক্তার ধুতি পাঞ্জাবি পরে সাজসজ্জা করে দাদার জুড়ি গাড়িটি ধার নিলেন রাত্রে কোথায় যেন যাবেন ডাক্তারকে ওই পোশাকে আমি প্রথম দেখলাম আমি আর থাকতে পারলাম না দাদা দাদা আজ সন্ধেবেলা রুগীরা সব ফেরত গেল কি ব্যাপার চেম্বার আজ বন্ধ কেন শশীর আজ এক জায়গায় নিমন্ত্রণ হয়েছে ও তা এতগুলো রোগীকে ফিরিয়ে দেওয়া কি একজন ডাক্তারের উচিত এমন নোটিশ না দিয়ে হুট করে ডাক্তারবাবু কোথায় গেলেন মরতে তার মানে সত্যি করে বলো না গো কোথায় গেলেন তিনি এত সাজগোজ করে ওর এক জায়গায় সম্বন্ধ হয়েছে আজ পাখা কথা দিতে গেলেন ও ও তাই বুঝি বাড়ি এমন একটা খবর আমায় দেওয়া যেত না বুঝি সত্যি কি যে করেন না তোমার বন্ধু ভীষণ অদ্ভুত কি যে করেন না এই বিয়েতে শশী বেশ কিছু টাকা পাচ্ছে তাই দিয়ে বিলেতে এফআরসিএস পড়তে যাবে আরো বড় চেম্বার হবে আর ওর বাবারও তাই ইচ্ছে তা বেশ তো সে তো কি সুখবর তা বিয়ে করতে এ বাড়ি থেকেই যাবেন তো হ্যাঁ এই আমি বটকর্তা হয়ে যাব ইয়ে ওই হঠাৎই বিয়েটা ঠিক হলো তো আর মেয়ের বাড়ি থেকেও তাড়া দিচ্ছিল আর তাছাড়া গ্রাম থেকে শশীর বাড়ির লোকজনও আস্তে আস্তে আরো দেরি হয়ে যাবে ও তা কবে দিন ঠিক হয়েছে এই তো আগামী সপ্তাহে সতেরোই বাবা এত তারা ডাক্তারের আর তর সইছে না যাই হোক তুমি কিন্তু তুমি কিন্তু ঠিক মতো সব আয়োজন করো হ্যাঁ খুব ধুমধাম খুব ধুমধাম খুব ধুমধাম করেছে কিন্তু খুব ধুমধাম কি বলছিস রে বোন বাহ আমার বুঝি একটু শখ হয় না আমোদ করার সে কবে থেকে এ বাড়িতে আলো জ্বলে না লোকজন আসে না বাজনা বাজে না এই উপলক্ষে এই উপলক্ষে বেশ হইচই হবে আলো জ্বলবে বাজনা বাজবে আর আমি আর আমিও এই উপলক্ষে একটু মজা করে নেব বেশ বেশ তো তাই হবে তোর কথা মতো সব আয়োজন করবো আমার কাছে আমার কাছে এই খবর এই খবর কেন গোপন করে গেলেন ডাক্তার এইভাবে আমায় কেন অপমান করলেন আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরে যাব ক্রমে দিন এগিয়ে এলো Come on, Shoshi, let's celebrate! Cheers! Cheers, cheers, cheers! to <laughs> a happy and prosperous married life of my one and only friend Shoshi. <laughs> হ্যাঁ, আরে তুই আয় আয় আমরা আমরা একটু নিশ্চয় নিশ্চয় আজ আনন্দের দিন তারপর কি ডাক্তার সাহেব শুনেছ তো তোমার বিয়ের জন্য কত আলো কত বাজনার ব্যবস্থা করেছি যেদিন নিয়ে আসবি না তোমাকে একেবারে তোমাকে একেবারে তাক লাগিয়ে দেবো ননদিনী ননদিনী ননদিনী বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের কি আনন্দের নয় কি যে বলো তুমি এত আলো এত বাজনা দেখে তো আমারই আমারই আবার কি হলো বিয়ের দিন কেউ এত গম্ভীর হয়ে থাকে নাকি দেখো আবার বউ এলে বউ এলে যেন এত মুখ বেজার করে থাকো না অবশ্য আমি তো একেবারেই হতে দেব না আচ্ছা ডাক্তার মশাই তখনও কি তুমি রোগীর নাড়ি টিপে বেড়াবে আমি যে করছিস কেন ওয়েল তারপরে ধীরে সুস্থে রওনা হওয়া যাবে হ্যাঁ শিওর শিওর এই এত তাড়াতাড়ি গিয়ে কি হবে কত রাতে লগ্ন দাদা দাদা দাদা এইবারেরটা বরং আমি ঢেলে দিই দা potassium cyanide হ্যাঁ আগামী মাসের মৃত্যু মৃত্যু না না আমি এখন একাই যাচ্ছি পরে ওকে নিয়ে যাবো ডাক্তার সাহেবের চেম্বার থেকে এটা পেয়েছি দা দাদা দা আমি ঢেলে দিই বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে ডাক্তার মশাই ভুলে যেও না যেন যাওয়ার সময় হয়ে এলো দেখো মেয়েটি যেন লগ্ন ভ্রষ্টা না হয়ে যায় আবার আমার বাগানে যাই দেখে আসি গে কেমন জ্যোৎস্না মাখানো রাত তোমার যেন দেরি না হয় না না আর বেশি দেরি হবে না এই তো এইটা শেষ এই শশী এই শশী কি হলো শশী শশী ওরে ওরে কে আছিস কাজ কি গো আমি আমার বিয়ের বেনারসি শাড়িটা পরলাম যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পড়লাম সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম আমার সেই আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম বড় সুন্দর রাত্রি ফুট ফুটে জ্যোৎস্না দক্ষিণা বাতাস বইছে বেদনাহীন মৃত্যু হ্যাঁ তারপর জ্যোৎস্না জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো হে বাগান গাছপালা আকাশ আর আজন্মকালের ঘর বাড়ি সব নিয়ে এই পৃথিবী আমার চারদিক থেকে মায়ার মতো মিলে যেতে লাগলো তখন আমি মধুর করে হাসলাম ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে ইচ্ছে ছিল যখন আমি আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব তখন এই হাসিটুকু এখান থেকে মুখে করে নিয়ে যাব <laughs> কোথায় বাসর ঘর কোথায় আর আমার সেই বিয়ে সাজ নিজের ভিতরে একটা খটখটে শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটে ছেলে অস্থিবিদ্যা শিখছে সেই যে হাসিটুকু যে ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম তার কোনো তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি কি গল্পটা কেমন লাগলো গল্পটা গল্পটা তো বেশ মানে ভালোই লাগলো এখনো এখনো আছো কি এখনো এখনো আছো কি বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন দাদা শ্রী শুভেন্দু গোস্বামী ডাক্তার শশী শেখর শ্রী সঞ্জীব হাওলাদার লেখক শ্রী দেবাশিস রায়চৌধুরী এবং মেয়েটির ভূমিকায় শ্রীমতী সুদীপ্তা চট্টোপাধ্যায় ব্যবস্থাপনা শ্রীমতী মেরিয়ান চট্টোপাধ্যায় সহায়তা শ্রী অরিজিৎ চক্রবর্তী পরিবেশনায় শক্তি আন্তর্জাতিক শিল্পী গোষ্ঠী প্রযোজনা ওয়াশিংটন বাংলা রেডিওর নাট্য বিভাগ নমস্কার